সেখানে তারা বছরে দুই দিন খেলাধুলা করে আনন্দ করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই দুটি কি তারা বলল যে এই আনন্দ উৎসব আমরা করে থাকি আল্লাহ নবী বললেন قد أبدلكم الله بخير منهما আল্লাহ পাক তোমাদের জন্য এই দুই দিনের বদলে উত্তম দুটি দিন করে দিয়েছেন একটি হলো ঈদুল আবহা একটি হলো ঈদুল ফিতর তার সাথে যুক্ত হয় জুমার সালাত জুমার দিন এটা হচ্ছে ঈদ ঈদ অর্থ আনন্দ ঈদ অর্থ যা ঘুরে ঘুরে আসে কয়েকটা কারণে ঈদ হয় ব্যক্তির সাথে সম্পৃক্ত জাগার সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত আবার তিনটার সাথে সম্পৃক্ত বিস্তারিত ব্যাখ্যায় যাব না সীমিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ খতবা শেষ করতে হবে নির্ধারণ করে দেওয়া হয়েছে অন্য কোনো আনন্দ উৎসবের অবকাশ ইসলাম রাখেনি ধর্মীয় দিক থেকে তো একান্তভাবেই না মিলা ঈদে মিলা দুর্নবী নামে যে উৎসব বানানো হয়েছে এটা চূড়ান্ত ভাবেই বেদাত নিঃসন্দেহে সম্মানিত উপস্থিতি এক মাস আমরা সিয়াম পালন করেছি যাদের পক্ষে সম্ভব হয়েছে শেষ দশ দিন আমরা লাইলাতুল কাদার তালাশ করেছি যাদের পক্ষে সম্ভব হয়েছে এতে কাপ করেছি তারপর আমরা ঈদে সমবেত হয়েছি আল্লাহ নবী বলেছেন সৌমুলের ইয়াতিহি ও আফতেরুলের ইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে চাঁদ দেখে ইফতার করবে আমার ভাইয়েরা অনেক কথা বলে থাকেন কালকে অনেক ঘটনা ঘটে গেছে এখানে যখন মাগরেবের সালাদ আদায় করতে আসি মোতাল্লি ভাইকে বললাম যে ভাই বিদায় এতে কাপ করলাম অপেক্ষা করো না আমি শর্ত লাগিয়ে দিলাম যদি চাঁদ দেখা যায় ওই দেখা যাবে রাত বারোটায় সত্যিকার কথাই কথাই হয়েছে আল্লাহর কি ইচ্ছা সকলেই নেমে এসেছেন যারা এতে কাপ করেছেন একটা নিচে আমিও সব গুছিয়ে টুছিয়ে উপরে রেখে তারপরে নেমেছি চাঁদ দেখার খবর নাই এসব সময় হয়ে গেল তারাবি পড়বে কি না পড়বে চতুর্দিক থেকে ফোন যেহেতু চাঁদ দেখার খবর নেই তারাবি সারা তাদের করতেই হবে এই বলতে বলতেই এক ভাই বললেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে খবর এসেছে চাঁদ দেখা যায়নি সুতরাং তারাবি নিশ্চিত ওইভাবে আমরা তারাবির সালাত আদায় করলাম আবার এতে কাজ ফিরে গেলাম অনেকে অতি উৎসাহে বাড়িতে চলে গেছে অন্য অন্য ডিস্ট্রিক্টে এবং ঢাকারও কোথাও কোথাও ফতোয়া জিজ্ঞাসা করছে কি করব আমি কোন বললাম দ্রুত মসজিদে ফিরে আসতে বলো অনেকে আবার মসজিদে ফিরে এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং ঢাকার তারপরে সাড়ে দশটার দিকে আমার কাছে ফোন আসলো নাটোর থেকে এবং ইয়ে থেকে নওগাঁ থেকে ওনারা বললেন আব্দুল ওয়াসে উনি হলেন নওগার তারপরে ফজলে রাব্বি উনি হলেন নাটোরের যে চাঁদ দেখা গেছে কুড়িগ্রামে এবং ঠাকুরগাঁয় চাঁদ দেখেছে তার নাম কি নামও বলল দুইজনের নাম বলেছে একজন নাম মাসুম বিল্লাহ আরেকজন হলো ওবায়দুল্লাহ ঠিক আছে তাহলে তার ফোন নাম্বারটা দেন ফোন নাম্বার দিল শেষে আঠাশ বারবার ফোন করছে সেখানে ঢুকছে না তারপরে বললাম ওবায়দুল্লাহর নাম্বারটা দাও ইতিমধ্যে আমার মোবাইলের চার্জ শেষ তারপর ওরা খুব আমার সাথে যারা ছিল খুব তদবির শুরু করলো হলো না আর যোগাযোগ করা সম্ভবপর হয়নি কিন্তু এতটুকু জানার পরে অনুমান করতে পেরেছি যে দুই ভাই ফোন করেছেন আমাকে দুইজনে আহলুল হাদিস কিছুটা আশাও জাগলো সত্য হতে পারে আবার কিছুটা সন্দেহ জাগলো যে সৌদি আরবের সাথে ঈদ করতে হবে সেই চাঁদ দেখার ভাইয়েরা আবার কোনো কারেশমা করতেছে কিনা কেন ধূর্ততা এবং প্রতারণায় তাদের কোনো জুরি নাই কোরআনের আয়াতের অর্থ বিকৃত করতে পারে হাদিসের অর্থ বিকৃত করতে পারে খামাক একটা লিফলেট ছেড়ে দিতে পারে খামাক একটা বই ছেড়ে দিতে পারে কত রকমের কাজ যে তারা জানে শেষ নাই ইন্টারনেট বাজি ওদের কার সাথে কিনা পরে আরেকটু নিশ্চিত হতে হতেই ফাউন্ডেশন খবর আসলো যে চাঁদ দেখা গেছে বিভিন্ন জায়গায় দুই খবর মেলার পরে তারপরে চিন্তা করলাম তাহলে ঈদ করা যায় সম্মানিত উপস্থিতি ইসলামিক ফাউন্ডেশন যে খবরটা এভাবে বলতো ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত আগামীকাল ঈদ হবে আপনারা ঈদ করতেন আমি মুসলিমদিন করতাম না যতক্ষণ পর্যন্ত না তারা না বলতো যে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেছে চাঁদ দেখা যাওয়ার কথা বলতে হবে সৌমুলের রুইয়াতিহি ও আত্মীরুলের রুইয়াতিহি শরীয়তের সুনির্ধারিত বিষয়ে কেউ নিজের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে না এ অধিকারী নাই তারা বলবেন যে চাঁদ দেখা গেছে মানুষ এমনিতে ঈদ করবে আমার ভাইয়েরা প্রচার করেন ইফতারের টাইম ঠিক একই কারিশমা সেদিন দেখলাম টিভিতে এসে বলছে ইফতার খুব তাড়াতাড়ি করতে হবে হাদিসে বলছেন অম্মদ ভালাইয়ের মধ্যে থাকবে মা আজ্জালুল ফিতরা যতক্ষণ তারা সূর্য ডোবার সাথে সাথে দ্রুত ইফতার করবে আমি চিন্তা করলাম তাহলে পুরো সূর্য ডোবার কথাই বলবেন হুজুররা এরপরেই বলছেন আজান হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে সূর্য ডোবাটা এড়িয়ে গেলেন চালাক কেউ কম না হুজুর সাহেবেরা আল্লাহর কাছেও বাঁচতে হবে তাড়াতাড়ি ইফতার করবেন সূর্য ডোবার সাথে সাথে না আজান নেওয়ার সাথে সাথে আজান তো তিন মিনিট পিছিয়ে দিয়েছেন জেলাও সেই কতই হলো এখানেও চিন্তা করলাম যে আবার কোনো কারিশমা হচ্ছে কি না তবে যতটুকু সোর্সে খবর পেলাম তাতে দুই দিক থেকে আমার পাওয়া খবর তাদের পাওয়ার খবর ডিস্ট্রিক্ট সব মিলে গেল আর কি কাজেই এদের সিদ্ধান্ত কিন্তু যদি আস্ত সিয়াম পালন করতে হতো তিরিশা পুরা করতাম বাংলাদেশে এখানে চাঁদ না দেখা যেত কোন সমস্যা ছিল না তিরিশই পুরা করতাম আলহামদুলিল্লাহ এই পক্ষেই হাদিস রয়েছে দু একটা কথা বলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার খোতবা শেষ করতে হবে সম্মানিত উপস্থিতি হাদিসে এসেছে এবন আব্বাস রাজি আল্লাহ তালানহুর হাদিস বলা হয় হাদিস এবন আব্বাস ওরাইব রাজি আল্লাহ তালানহু গেলেন সিরিয়ায় মদিনার থেকে সিরিয়া দুই তিনশো মাইল আড়াইশো তিনশো মাইল হবে দূরত্ব কিংবা সাড়ে তিনশো মাইল তিনি আসলেন তিনি রমজানে গেলেন সিরিয়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন তিনি ফিরে আসলেন মদিনায় মদিনা আসার সাথে সাথে তখন মুফতি দিয়ার আল ইসলামিয়া মুসলিম বিশ্বের মুফতি হলেন ইবনে আব্বাস আর খলিফাতুল মুসলিমিন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন চাঁদের কি অবস্থা তোমাদের ওখানে যে আমরা তো চাঁদ দেখেছি শুক্রবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন গত হয়ে গিয়ে সন্ধ্যার সময় আরবি মাস শুরু হয় দিন শুরু হয় রাত্রি আগে লাইলাতুল জুমা মানে হলো কি বৃহস্পতিবার দিন শেষ হয়ে রাত শুরু হয়ে গেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন কিন্তু আমরা তো দেখছি লাইলাতুস সাবত শনিবার দিন মানে শুক্রবার দিন গত হয়ে গিয়ে সন্ধ্যায় চাঁদ দেখেছি তোমাদের সাথে একদিন পরে তখন ক্রাইব বললেন তাকে যে তুমি দেখছো যে দেখছি আর কে দেখছে খলিফাতুল মুসলিমিন দেখছে লোকেরাও দেখেছে কিন্তু আমরা যেহেতু একদিন পরে দেখেছি আমরা সেটাই কার্যকর করব উনি প্রশ্ন করলেন ক্রয়েব আওয়ালা নাকতাফি অন্য আওয়ালা তাকতাফি বেরুইয়াতে খালি ফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন স্বয়ং চাঁদ দেখেছেন যে দিন সেটা আপনি গ্রহণ করবেন না অর্থাৎ দুঃসাহস তো কম না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন লা নাযালু নাসুম আও নারা আমরা সিয়াম পালন করতেই থাকবো তিরিশ দিন পুরা করব যদি উনত্রিশ তারিখে আমরা চাঁদ না দেখি মদিনায় যেভাবে আমরা চাঁদ দেখেছি ওই হিসাবে আমরা কার্য করব আপনি আব্বাস বললেন লা শব্দ আছে সহি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই চারটি কেতাবে হাদিসটা মোটামুটি কাছাকাছি বাক্যে রয়েছে উনি বলেন লা করব না হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে আল্লাহর নবীর নির্দেশের কথা আছে এবং সাহাবীগণ মদিনায় বেঁচে আছেন যে কয়জন হাদিসের রাবি চাঁদ দেখান তার মধ্যে ইবনে আব্বাস একজন আবু হুরায়রা একজন ইবনে ওমর একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন তারা সকলেই মদিনায় জীবিত আর আপনারা চাঁদ দেখার ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন বহু দূর থেকে বলে যে এই হাদিস গরিব এই লিফলেট যেগুলা সেদিন বই বের করেছে আরে বেকুফ সহিউল বুখারীর প্রথম হাদিস গরিব সহিউল বুখারীর শেষ হাদিস গরিব কোন না কোন স্তরে এখানে একজন রাবি আছে বেশি নাই এক সহিউল বুখারীর প্রচুর হাদিস গরিব এই জন্য সহিউল বুখারীর মতো ইনামাল আমাল বিন নিয়াত হাদিস গরিব প্রথম হাদিস শেষ হাদিস কালিমাতান হাবিবাতান এলা রহমান এটাও গরিব দুই হাদিস কি বাতিল নাকি যা তা করে বেড়াচ্ছে না নির্লজ্জ বেহায়াপনার দুঃসাহসের একটা সীমা থাকতে হয় হ্যাঁ ফতোয়া আছে পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীতে সিয়াম পালন করে ঈদ করতে ফতোয়া আছে ভালো ভালো ফতো আছে শাইখুল ইসলাম ইবনে তাইমার ফতো আছে হানাফি মাযহাবের ফতো আছে তাদের দলিলের কিছু গতিবিধি আছে সেভাবে বলো আমার কোনো আপত্তি নেই তোমার একাডেমিক ডিসকাশন তুমি করবে কিন্তু দলিল বিকৃত করো কেন মিথ্যা কথা বলো কেন প্রতারণা করো কেন বাজে কাজ করো কেন সেই জায়গায় হলো আমার আপত্তি সম্মানিত উপস্থিতি সুমনের ওয়াতি আত্মরুলের ওয়াতি দলিল দিয়ে যাচ্ছে মুসলিম বিশ্বের সকলকেই সম্বোধন করা হয়েছে আমি যদি প্রশ্ন করি এই লামটা কোন লাম এই লামটা সাবাবিয়া না লামটা জারফিয়া না লামটা মেলকিয়া তুমি এই প্রশ্ন করলে তো তোমার পায়ে জামা খারাপ হয়ে যাবে বিদ্যার দৌড় তো আমি জানি চাঁদ দেখার কারণে না চাঁদ দেখার সময়ে না চাঁদ দেখার মালিকানায় কোন অর্থে যদি বলো সুমনের ওই এতে চাঁদ দেখে সিয়াম পালন করো তাহলে থেকে সিয়াম পালন করতে হবে সাহেরি টাইমে যাওয়াই যাবে না আর যদি বলা ইফতার করো অনেক সময় সূর্য তোমার আগেই চাঁদ দেখা যায় দিকে রোজা ভাঙবো নাকি শরীয়তের বিধানে এক হাদিস দ্বারা হয় না প্রচুর হাদিস ঘাটতে হয় কোরআনের আয়াতের সাথে সেগুলো মিলিয়ে কথাবার্তা বলতে হয় যদি সারা মুসলিম বিশ্বকে আল্লাহ নবী খেতাব করে থাকেন সর্বপ্রথম চাঁদের উদয় হয় আমেরিকার পশ্চিম অঞ্চলে আমেরিকার পশ্চিম অঞ্চলে আল্লাহ নবীর যুগে মুসলমানই ছিল না এখনো সর্বপ্রথম চাঁদ উঠবে কোথায় এখন বলে সৌদি আরবের সাথে আমরা ঈদ করবো সৌদি আরবকে আমেরিকার খবর নেয় নাকি যে আমেরিকায় চাঁদ উঠল কিনা সৌদি আরব খবর নেয় নাকি ব্রিটেনে চাঁদ উঠল কিনা সৌদি আরব খবর নেয় নাকি যে মরক্কোতে চাঁদ উঠল কিনা কখনো না কারো চাঁদ দেখেই সৌদি আরব গণ্য করে না সৌদি আরবেরই গণ্য করে সৌদি আরবের ফতোয়া বোর্ডের কেতাব যেটা কেন রয়েছে সম্মিলিত ফতোয়া বোর্ডের সাইমনের কেতাব যেগুলো রয়েছে সেগুলা আপনারা সৌদি আরবের সাথে ঈদ করব সৌদি আরব নিজেরাই বলে প্রত্যেক দেশে নিজস্ব হুকুম থাকবে কাকে ফলো করছেন এটা হলো শেখ ওসাইমিন বলেছেন মিনান নাহিয়াতিল ফালাকিয়া মুস্তাহিলা আকাশে যেভাবে চাঁদ উঠে পৃথিবীটা এক গোলাকার চন্দ্র সূর্য তার নিজস্ব গতিপথে ঘুরে পৃথিবীর সর্বত্র একদিন চাঁদ ওঠা সম্ভবপর নয় মুস্তাহিলা অসম্ভব আর দ্বিতীয় দলিল দিয়েছেন তিনি তার এই কিতাবের মধ্যে যে আল্লাহ পাক বলেছেন ফমান শাহিদ আমিন কুমুর সাহারা পালিয়াসুন যে এই মাস পাইলে সে সিয়াম পালন করবে উনি বলছেন এদার আল হেলাল আহল মক্কা তা কাইফা নুলজিমু আহলা পাকিস্তান মা আন্নানা নালামু আন্নাল হেলাল লাম ইয়াতলু ফিল ফি উফুকিহিম ওয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাকাস সাওমা বিল রুইয়া আর বলছেন মক্কার মানুষ চাঁদ দেখেছে সুতরাং তাদের এখানে রমজান মাস ঢুকেছে এর উপরে ভিত্তি করে পাকিস্তানবাসী কি করে বলবো কোন সিয়াম পালন করো অথচ আমরা জানি পাকিস্তানে চাঁদ ওঠে নাই যে দেশে চাঁদ ওঠে নাই সে দেশে মাসও ঢুকে নাই অদ্ভুত অপুর কথাবার্তা শেখ বিন বাস একই কথাই বলেছেন সৌদি আরবের একটা চূড়ান্ত সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া একই তো উপস্থিতি এখানে কোন দ্বিধাদ্বন্দ্বের কোনই কারণ নেই এখন ভাইয়ের একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সিদ্ধান্তের পিছনে দলিল চালাচ্ছেন যেটা ইংরেজিতে প্রবাদ বাক্যের মতো cut your coat according to এর body cut your boot according to এর ফুট তুমি তোমার জামা কাটবা বডির মাপে don't cut your body according to your coat কোটের মাপে বডি কাটতে যেও না আর তুমি জুতা বানাবা পায়ের মাপে don't cut your foot according to your boot তোমার জুতার মাপে পা কাটতে যেও না দলিলের পিছনে চলেন নিজের সিদ্ধান্তের পিছনে দলিল বাঁকাতেরা করতে যাবেন না তাদের ইসলামিক ফাউন্ডেশনের দুটা সিদ্ধান্ত ইসলামিক ফাউন্ডেশনের বহু সিদ্ধান্তের সাথে আমাদের দ্বিমত রয়েছে আমি সিদ্ধান্ত বলব না ঘোষণা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহর এবং তার রাসুলের শরীয়তের ব্যাপারে তারা ঘোষণা দিতে পারেন সিদ্ধান্ত দিতে পারেন না দুটো একটা চাঁদ দেখিলেই সুতরাং আগামীকালই হবে না পরশুদিন হবে রাইট ডিসিশন আবার যখন চাঁদ দেখার খবর এসেছে তখন তারা বলেছেন চাঁদ দেখা গেছে সুতরাং আগামীকালীন ঈদ হবে দুটোই রাইট ডিসিশন তার যথাস্থানে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর আসলো তখন জোহরের রক্ত চলে গেছে বিকাল হয়ে গেছে যে আমরা গতকাল চাঁদ দেখেছি আল্লাহ বলে সিয়াম ভেঙে ফেল আগামীকাল ঈদ হবে ঈদের টাইম হলো ছয় ঘন্টায় ঈদের দিন বারো ঘন্টায় নয় ভাইরা এখানেও ভুল করেছেন আমেরিকায় যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখবে আমার এখানে ফোন যখন আসবে তখন আমার এখানে সকাল সাতটা বেজে গেছে আমার আমি সিয়াম অবস্থায় আছি খবর পাওয়ার সাথে সাথে আমাকে সিয়াম ভেঙে ফেলতে হবে তারপরে ফেতরা না দিয়ে এদের মাঠে দৌড়াইতে হবে প্রতি বছর আমার লাস্ট সিয়ামটা ভাঙতে হবে তাদের খবর অনুযায়ী অত তারা সিয়াম তারা ঈদ করতে পারবে না কেন সেখানে সন্ধ্যা ছয়টা রাত্রে ঈদ পালন করবে কিভাবে তারা চাঁদ দেখবে আগে আগে কিন্তু আমাদের ঈদ হবে আগে তারা করবে পরে কেন চাঁদ ওই দিক দিয়ে উঠবে সূর্য তো এখানে বসে থাকবে না একদিনে যদি করতে চান পৃথিবীটাকে চ্যাপটা বানাইতে হবে সেটাকে একটা ঘুরির মতো বানাইতে হবে সূর্যকে বলতে হবে ঠিক মতো উঠোকে আমাদের মাঠের মতো চাঁদকে বলতে হবে জায়গা মতো উঠা থাকো সব জায়গায় যেন একসাথে হয় যতক্ষণ পৃথিবী গোলাকার কমলা লেবুর মতো যতক্ষণ চন্দ্র সূর্য ঘোরে ততক্ষণ পৃথিবীতে সর্বত্র এক টাইম হবে না চাঁদের এক টাইম এক এক তারই তো হবে না অসম্ভব কথাবার্তা সময় এ নিয়ে আর বিস্তারিত আলোচনা আমি করব না হাতে এক মিনিটের মধ্যে একটা হাদিস শুনিয়ে দিয়ে আমি শেষ করব আগে আপনাদের ঢোকার দরকার নেই দ্বিতীয় জামাত হলো আটটায় আপনারা প্রচুর সময় পাবেন দ্বিতীয় জামাত আটটায় হবে আগে ঢোকার প্রয়োজন নেই সময় উপস্থিতি যখন লাইলাতুল কদর উপস্থিত হয় জিব্রাইল আলাহ সালাম ফি কাব কাবাতিন মিনাল ফেরেস্তাদের বিরাট জামাতের সাথে উপস্থিত হন যারা রাত্রি জাগে দাঁড়িয়ে থাকে বসে থাকে ইউসাল্লি আলা কুল্লি ওয়াহিদ মিনহুম তাদের প্রত্যেকে জিব্রাইল আলাহ সাল্লাম ফেরেস্তারা সালাম করতে থাকে এবং তাদের জন্য দোয়া করতে থাকে ফায়দা কান ইয়াউম ঈদহিম ইয়ানি ফিতরহিম যখন তাদের ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ বাকি বাহি আল মালাইকা ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করেন এবং ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন শোনো হে ফেরেস্তারা মালাইকাতি শোনো ফেরেস্তারা যারা যাদেরকে নির্ধারিত কাজ যারা করে তাদের জন্য কর্তব্য মনিবের মালিকের কি ফেরেস্তারা বলে হুম তাদের আজুরা দিয়ে দাও মুজুরি দিয়ে দেওয়া তখন আল্লাহ ভাট বলে শোনো ফেরেস্তারা এমআই আবিদি ওয়া ইমাই আমার বান্দারা আমার বান্দিরা মহিলারাও কিন্তু আছে এখানে মহিলাদের ঈদের মাঠে যেতে দিবেন না আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলছেন আবিদি ওয়া ইমাই আমার দাসেরা আমার দাসীরা পুরুষ এবাদতকারীরা নারী এবাদতকারীরা তাদাও ফারিদাতে আলাইহিম তাদের উপর নির্ধারিত ফরজ পালন করে সিয়াম পালন করেছে রামাদানে কিয়াম করেছে তুম্মা খারাজু ইয়াহুজ্জুনা ইলা তারপরে তাকবির দিতে দিতে চিৎকার করতে করতে ঈদের মাঠে উপস্থিত হয়েছে মহিলারাও তাকবির দিবেন তবে জোরে না ঈদের মাঠে উপস্থিত হয়েছেন তাকবির দিতে দিতে এখন ওয়া ওয়া জালালি আমার সম্মানের কসম আমার মহত্বের কসম আমার দানশীলতার কসম আমার উচ্চতার কসম আমার মহান মর্যাদা পাঁচটা কসম খেয়েছেন আল্লাহ তাদের গাফার তো লাকুম তাদের গুণা আমি মাফ করে দিয়েছি ওয়া হাসানান শুধু গুনাহই মাফ করি নাই তাদের গুনার বদল আবার নেকিতে পরিপূর্ণ করে দিয়েছি তারা বাড়িতে ফিরে যাবে তাদের গুণা মাফ করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের সিয়াম সিয়াম ঈদ সকল কিছু কবুল করুন ছয়টা রোজা সেপ্টেম্বর সোয়াল সওয়ালের ছয়টা সিয়াম যদি পালন করেন তা সিয়ামের তাহার হয়ে যাবে এক বছরের সিয়াম হয়ে যাবে এটা পালন করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ